บุ๊กทูห้าสิบสอง บานโนบาฮันโนในห้างสรรพสินค้า department store department store เราไปห้างสรรพสินค้ากันไหมอเมริกี ডিপার্টমেন্ট স্টোরে যাব আমরা কি ডিপার্টমেন্ট স্টোরে যাব ดิฉันต้องไปซื้อของ আমার কিছু কেনাকাটা করবার আছে আমার কিছু কেনাকাটা করবার আছে ดิฉันอยากซื้อของหลายอย่าง আমি অনেক কিছু কেনাকাটা করতে চাই আমি অনেক কিছু কেনাকাটা করতে চাই ผนกเครื่องใช้สำนักงานอยู่ที่ไหนคะ অফিস সম্পর্কিত জিনিসপত্র কোথায় অফিস সম্পর্কিত জিনিসপত্র কোথায় ดิฉันต้องการซองจดหมายและเครื่องเขียน আমার খাম এবং চিঠি লেখার কাগজ চাই আমার খাম এবং চিঠি লেখার কাগজ চাই ดิฉันต้องการปากกาลูกเลื่อนและปากกาเมจิก อามาร์คอลอมเอบง มาร์คาร์ชัยอามาร์คอลอมเอบงมาร์คาร์ชัยแผนกเฟอร์นิเจอร์อยู่ที่ไหน อาชบาปตรโกทายอาชบาปตรโกทาย ดิฉันต้องการตู้และตู้ลินชัก আমার একটা আলমারি এবং চেস্ট ড্রয়ার চাই আমার একটা আলমারি এবং চেস্ট ড্রয়ার চাই ดิฉันต้องการโต๊ะเขียนหนังสือและชั้นวางหนังสือ ผนกของเล่นอยู่ที่ไหนคะแคลนากุลโกไทยแคลนากุลโกไทยดิฉันต้องการตุ๊กตาและตุ๊กตาหมีอามาร์เอ็กต์ปูตุลเอบงเทดดี้บีอาร์ใจอามาร์เอ็กต์ปูตุลเอบงเทดดี้บีอาร์ใจดิฉันต้องการลูกฟุตบอลและกระดานหมากรุก আমার একটা ফুটবল এবং দাবার বোর্ড চাই আমার একটা ফুটবল এবং দাবার বোর্ড চাই যন্ত্রপাতিগুলো কোথায় যন্ত্রপাতিগুলো কোথায় ดิฉันต้องการค้อนและครีม আমার একটা হাতুড়ি এবং একজোড়া ชิมต চিমটা าা ই আমার এ ক าাัตุรีเอ এবং এক กจูราชิมตาชัยดิฉันต้องการสว่านและไขควงอามาร์เอ็กตาดริลเอบงสกรูดริฟเวอร์ชัยอามาร์เอ็กตาดริลเอบงสกรูดริฟเวอร์ชัยแผนกเครื่องประดับอยู่ที่ไหน গয়নার বিভাগ কোথায় গয়নার বিভাগ কোথায় সয় সয় খ ดิฉันอยากได้สร้อยคอและสร้อยข้อมือ আমার একটা চেইন এবং ব্রেসলেট বা চুড়ি চাই আমার একটা চেন এবং ব্রেসলেট বা চুড়ি চাই হু আমার একটা আংটি এবং কানের দুল চাই আমার একটা আংটি এবং কানের দুল চাই